قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل যে তোমার দিনকে খালিস করো অল্প আমল যথেষ্ট হবে তা আসলে আল্লাহ রব্বুল আলমিন দেখেন আমাদের কাজের মধ্যে এখলাস বাহ্যিক আড়ম্বরটা কি পরিমাণ হলো এটা আল্লাহ পাকের কাছে মূল্যায়নের বিষয় না লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমল কে উন্নত আমল করতে পেরেছো এটা আমি দেখব আকসারু আমালা কার কাজ কত বেশি হয়েছে এটা আসলে দেখার বিষয় না কাজ ফলদায়ক হয় তার মানের উন্নতির মাধ্যমে তার বাহ্যিক রূপ বেশি হওয়ার বড় হওয়ার বিশাল একটা কিছু হওয়ার মধ্যে না ইসলাম আসলে মানুষদেরকে আল্লাহর সাথে সংযুক্ত করতে চায় সে আল্লাহ রব্বুল আলমিনের সত্তা তো গাইব ইউমিনুনা বিল গাইবি আমরা মুমেন অদৃশ্য সত্তার উপর বিশ্বাস করি এই জন্য যার কাজের মধ্যে এই গোপনীয়তা যত বেশি পরিমাণ বিদ্যমান থাকবে তার কাজের আল্লাহর সাথে সম্পৃক্ততা সম্পৃক্ততাটা তত বেশি হবে এবং কাজের ফল তত বেশি থাকবে দেখা যাবে যে শুরুতে ইসলামটা ওইভাবে হাঁটি হাঁটি পা পা করে সামনে বাড়া শুরু করে দিছে সুমাইয়া রাজি আল্লাহ তালানহা যখন শাহাদত লাভ করেন তখন তার শাহাদতের মধ্যে কি মর্যাদা ছিল কে তাকে তখন বাহবা দিয়েছে কি সম্মানটা তিনি পেয়েছেন কি সুখ ই পেয়েছেন বা কি সম্মানই পেয়েছেন কিছুই তো নেই তো সেইগুলো ওই বীজ হয়ে রয়েছে মহাজিরিন আউ্বালিন মহাজিরিন আনসার সাবেকুন আউ্বালুন তাদের কার্যক্রমগুলো তখন এর কি মূল্য ছিল কোনো মূল্যই ছিল না কিন্তু সেই নিভৃত মানে কাজ নিবৃত অবস্থায় যখন কাজের মধ্যে কোনো গৌরবের কিছু ছিল না সম্মানের কিছু ছিল না সুখ সুবিধার কিছু ছিল না সেই কাজগুলোর মূল্য আর পরবর্তীতে যখন এইগুলির মধ্যে সম্মান মর্যাদা গৌরব আনন্দ ফুর্তি চলে এসেছে তখনকার অবস্থা কি এক আমাদের দৃষ্টিটা হয় এটা চাই যে আমার কাজটা হবে আল্লাহর জন্য এরপরও কাজ করতে গেলে পথের মধ্যে বিভিন্নভাবে অন্য সাইড এফেক্ট এগুলি ছড়ায়া যায় এই জন্য বারবার খেয়াল রাখতে হয় যেন আমার মধ্যে সেগুলি চলে না আসে এই জন্য রসুলাম বলেছেন যে শিরকে খাফি মানে নিজের অন্যকে দেখানো অন্যকে শোনানো মানুষের মধ্যে সুখ্যাতি বা অন্যের বন্ধু বান্ধবদের প্রশংসা তাদের কাছে একটা সম্মানজনক অবস্থা এই বিষয়গুলি রসম বলছেন আখফা মিন দাবি বিন নামলি একেবারে ছোট পিঁপড়ার পায়ের আওয়াজের চেয়ে আরো বেশি সূক্ষ্মভাবে মানুষের ভিতরে প্রবেশ করা যায় এই শিরকে হাফি এটা ধীরে ধীরে ধীরে ধীরে মানুষদের আমলকে কি বানায় নেয় বেদামি বানায় ফেলে এটা যদি প্রশ্রয় পাইতে থাকে তখন দেখা যায় যে বাহ্যিকভাবে কাজ করেছে আল্লাহর জন্যই কিন্তু হাসের মাঠে গেলে গিয়া দেখবে যে হাবা মাংসুরা হাতে কিছুই পেল না সে আল্লাহ তালা আমাদেরকে ওই করুণ অবস্থা থেকে রক্ষা করেন এই জন্য শুরুতেই এটার মধ্যে বাদ দেওয়া উচিত আমরা সাধারণত এই প্রশংসা বা উৎসাহ পাওয়া বা সাথী বন্ধুদের মধ্যে কি একটু মর্যাদাবান হওয়া এই বিষয়গুলির প্রতি আগ্রহটা এটা স্বাভাবিক হবে দিনের কাজই করব কিন্তু আমি এই বিষয়গুলি নিয়ে কি করব থাকব কেন আমি তো ভালো পারফরমেন্স আমার থেকে প্রকাশ পাবে আর আমার অবমূল্যায়ন হবে আমি এটা কেন মেনে নিব আরে তোমাকে এত ভালো কি কাজ করার সুযোগটা দিলেন কে আল্লাহ তুমি তো আরো কৃতজ্ঞতায় মাথা নুয়ে যাওয়া উচিত এবং মানুষের কাছে আমি মূল্য মূল্যায়ন আমার না হওয়াটা এটার কারণে আমি মনে মনে অনুৎসাহিত হওয়া বা এর কারণে আমি ক্ষুব্ধ হওয়া এটা তো আসলে অনেকটা অনেক মানে এখলাস শূন্যতার পরিচয় এই জন্য যে যতটুকু বেশি এই ক্ষেত্রে নিবিড়িতভাবে কাজ করতে পারবে সে ততটুকু বেশি মূল্যায়ন আল্লাহর কাছে পাবে আখলিস দিনাকা এখলাসের মাপকাঠি দুইটা বিষয়ের উপর একটা হইল যে সহি তরিকাই হওয়া মানে তরিকার মধ্যে ঝামেলা না হওয়া খালেস আরেকটা হলো নিজের নিয়তের মধ্যে বিশুদ্ধতা থাকা এই দুইটা যার মধ্যে যেই পরিমাণ নিশ্চিত হবে সে সেই পরিমাণ দামি হবে এই দুইটার মধ্যে যার যেই পরিমাণ কমতি হবে সে সেই পরিমাণ কম দাম পাবে এখলাস এই এখলাসের সারমর্ম এই দুইটা জিনিস তরিকা সহি আর তার নিয়ত বিশুদ্ধ এটা হলো খালেস আল্লাহ আলিল্লাহ দিনুল খালিস আল্লাহ গ্রহণ করবেন কোনটা খালেস দিন এই খালেস হইতে হইলে দুইটা বিষয় লাগবে তা আলহামদুলিল্লাহ আমরা যেহেতু কাজগুলো বেশি আঞ্জাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের কিসের মাধ্যমে সহি কোরআন সুন্নার মাধ্যমে তো তরিকাটা খালেস হওয়ার ব্যাপারে আমাদের আলহামদুলিল্লাহ কোনো কি নেই সংশয় নেই এখন আমাদের জন্য গুরুত্ব দেওয়ার বিষয় হলো যে আমার ব্যক্তিগতভাবে আমার মধ্যে এখলাস আছে কিনা তরিকা একেবারে পুরো খালেছি থাকো ব্যক্তিগতভাবে আমার মধ্যে যদি এখলাস না থাকে কি হবে না আমি কি হয়ে যাব ধ্বংস হয়ে যাব ইন্দিনাবিরাজুলিল ফাজির এই দিনকে আল্লাহ আল্লাহ তালা সাহায্য করেন কাফের ব্যক্তি দিয়া ও তাইলে এই জন্য সহি তরিকায় কাজ হচ্ছে আমি সেই কাজের সাথে জড়িত এটা গ্যারান্টি বহন করে না যে আমি না যাত হ্যাঁ সহি তরিকা অপরিহার্য অপরিহার্য নাজাতের জন্য কিন্তু সহি তরিকা হলে এটা কি করে না নাজাতকে অপরিহার্য করে না নাজাতের জন্য সহি তরিকা অপরিহার্য কিন্তু সহি তরিকা হইলেই সে কিভাবে নাজাত পাবে নিজেও কি করতে হবে সহি তরিকার মধ্যে সহি ভাবে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়টা উপলব্ধি করার তৌফিক দেন এই জন্য যদি আমার মন মতো কাজগুলো হয় তাহলে এটা দিয়া আমি যতটুকু আল্লাহর কাছে পুরস্কারের আশা করতে পারি আমার মনের বিপরীত কাজ যদি হয় এবং কাজ যদি সঠিক হয় এর দিয়া এর মাধ্যমে আল্লাহর কাছে আরও বেশি কিসের আশা করতে পারি পুরস্কারের আশা করতে পারি হাদিস সনদগতভাবে জানি আমার জানা নাই অবস্থানটা কি কারি তৈয়ব রাহিমাহুল্লাহ এক হাদিস উল্লেখ করছেন ওনার সায়েন্স আর ইসলাম একটা ইয়ে আছে পুস্তিকা আছে উনি আলিগড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই ভাষণটা দিয়েছিলেন ওখানে একটা হাদিস উল্লেখ করছেন উনি বলেছেন যে আল্লাহ তালা যখন নাকি জমিন সৃষ্টি করেছেন যা আল্লাহ তামিদ জমিন কি করতে শুরু করেছিল দুলতে শুরু করল ফা খালাকা আলাইহাল জিবাল আল্লাহ তালা পাহাড় স্থাপন করলেন তখন জমিন এর দুলন বন্ধ হইল ফিরেস তারা আশ্চর্য হয়ে আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন যে পাহাড় এমন শক্তিশালী বস্তু যে জমিনের এই কম্পন থামিয়ে দিল আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী কোনো বস্তু আছে আল্লাহ তালা জবাব দিয়েছেন যে হ্যাঁ পাহাড়ের চেয়ে শক্তিশালী হলো লোহা ফেরস তার আশ্চর্য হয়ে লোহার ব্যাপারে জিজ্ঞাসা করেছেন আল্লাহ তালা জবাব দিয়েছেন লোহার চেয়ে শক্তিশালী হলো আগুন ফেরেশতারা আশ্চর্য হয়ে আগুনের চেয়ে শক্তিশালী বস্তুর ব্যাপারে জিজ্ঞাসা করেছেন আল্লাহ তালা বলেছেন বাতাস না পানি পানির চেয়ে শক্তিশালী বস্তুর প্রশ্নের জবাবে আল্লাহ তালা বলে দিয়েছেন বাতাস বাতাসের চেয়ে শক্তিশালী বস্তুর ব্যাপারে প্রশ্ন করেছে ফেরেশতারা আল্লাহ তালা বলেছেন রজুলুন মিনুন তাসাদ্দাকা মিনিহি লাম তা আলাম সীমালু কোনো মোমেন ব্যক্তি ডান হাতে দান করেছে বাম হাতে টের পায়নি এর শক্তি এই পরিমাণ যে এই সব সৃষ্টির ঊর্ধ্বে ওখানে যেহেতু আলিগড় এটা ইয়া বিশ্ববিদ্যালয় এটা কি মডারেট মুসলমানদের ইয়া এই জন্য উনি ওখানে ওইভাবে এটার ব্যাখ্যা দিয়েছেন এই হাদিসটা সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন উনি উনি বলেছেন যে দুনিয়ার এই বিজ্ঞানের বর্তমান থিওরি হইল কি যেই বিষয়ের মধ্যে সূক্ষ্মতা যেই পরিমাণ বেশি তার শক্তি সেই পরিমাণ কি বেশি আণবিক বোমার চেয়ে পারমাণবিক বোমার শক্তি কি বেশি কারণ আণবিক বোমার মধ্যে যেই তার অণুগুলো আছে সেইগুলি তুলনামূলক পারমাণবিক বোমার অনুর চেয়ে কি বড় না বড় এখানে উনি এটা এনেছেন যে পাহাড় পাহাড়ের অনুগুলো পাথরের অনুগুলো মাটির অনুর চেয়ে কি সূক্ষ্ম সূক্ষ্ম অনু এরপরে পাথরের অনুর চেয়ে লোহার অনুগুলো কি আরো সূক্ষ্ম পাথর তো একেবারে গলে যায় না কিন্তু লোহাতে কি হয়ে যায় গল স্বাভাবিকভাবে এরপরে লোহার অনুর চেয়ে আগুনের অনু আরো সূক্ষ্ম না আরো সূক্ষ্ম লোহার তো একটা অনু কি করা যায় ইয়া অনু ইহা করা যাবে নির্ধারণ করা যাবে আগুনের অনু নির্ধারণ করাটা তো পরে শুধু পরমাণু পাওয়া যাবে আগুনের মধ্যে কিছু গ্যাসীয় পিণ্ড পাওয়া যাবে না যাই হোক যেটাই পাওয়া যাবে হাইড্রোজেন পাওয়া যাবে কী কী পাওয়া যাবে যে আগুনের অণুর চেয়ে পানির অণুগুলো আরও সূক্ষ্ম উনি মানে দেখেছেন যে উনি উনি বাহ্য করে দেখেছেন যে এখানে আগুন একটা কী আগুনের মধ্যে কোনো ছবি দেখা যায় না দেখা যায় কিন্তু পানির মধ্যে পানি আরও স্বচ্ছ না ছবি পর্যন্ত দেখা যায় এটা ততটুকু জিনিসকেও বাধা দেয় তাহলে সে আরও বেশি স্বচ্ছ হওয়ার কারণেই তো পানির অণুগুলো ছবিকেও কী করতে পারে না বাধা দিতে পারে না আর সূক্ষ্ম হওয়ার কথা বেশি আর পানির অনুর চেয়ে বাতাসের অনু আরও সূক্ষ্ম সে ছবিও কী করে না প্রতিবন্ধকতা সৃষ্টি করে না কোনো কিছু প্রতিবন্ধকই সৃষ্টি করে না তো এই জন্য তার শক্তিটাও বেশি বাস্তবভাবে পানির বাতাসের শক্তি ইয়ার চেয়ে বেশি না পানির চেয়েও বেশি না এরপরে বলেছেন এই বাতাসের চেয়ে শক্তি হলো কি মোমেনের সৎকা যেটা ডান হাতে করেছে বাম হাতে কি করে না টের পায়নি কারণ মুভমেন্ট করেছি কি দিয়া এই এখলাসটা আসছে থেকে তার দিল থেকে তার আত্মা থেকে তার রোহ থেকে আর মুমেনের রোহটা এমন একটা বিষয় যেটা সবচেয়ে সৃষ্টির মধ্যে সবচেয়ে সূক্ষ্ম জিনিস সবচেয়ে সূক্ষ্ম জিনিস না এখানে পরে উনি আরও সুন্দর করে আল্লাহর অস্তিত্বকে ওখানে প্রমাণ করছেন উনি বলেছেন যে সমস্ত পৃথিবী এর একটা মোমেনের ভিতরে কাজ করে তার কি আত্মা আত্মাটা কি করে না দেখা যায় না কিন্তু সবচেয়ে শক্তিশালী এই দেহের মধ্যে কে তার রূপটা এটা সবাই স্বীকার করতে পারত তা আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে দৃশ্যমান না কিন্তু সব কিছু চলতেছে কার হুকুমে আল্লাহর হুকুমে আল্লাহ পাক লতিফ সবচেয়ে কি সূক্ষ্ম আল্লাহ পাক যদি দর্শনীয় পৃথিবীর স্বাভাবিক দৃষ্টিতে দর্শনযোগ্য কিছু হন তাহলে আল্লাহ পাক এই শক্তিশালীও হবেন মানে স্বাভাবিক এই বিজ্ঞানের নিয়ম অনুযায়ী এই জন্য এই সব কিছুর ঊর্ধ্বে এই সব কিছুর থেকে মানে অনন্য একজন কি করতে হবে থাকতে হবে যে এই সব কিছুর পরিচালনা করতে সব কিছুর উপর তার নিয়ন্ত্রণ চলে যেমন রূপ বাহ্যিক শরীরের কোনোটার সাথে সাদৃশ্য কি মিলবে না আপনি যদি বলেন যে রুহটা কি নাকের মতো রোহটা দাঁতের মতো রোহটা তার গরম রোহটা ঠান্ডা রোহটা গোল চ্যাপটা ভারী হালকা লম্বা খাটো কোনো প্রশ্নের উত্তর রুহের ব্যাপারে আসবে যদি আসে তাহলে রুহ না আসতে পারবে না মানে রুহের তুলনায় যেন দেহটা হইল কি সৃষ্টি আর রুহটা যেন তার স্রষ্টা আসলে তখন স্রষ্টা সৃষ্টির ইয়া নাই কিন্তু এই এই দুই সৃষ্টির মধ্যে দুটোই তো সৃষ্টি একটার সাথে আরেকটার কোনো কি পাওয়া যাবে না মিল পাওয়া যাবে আল্লাহ হলেন স্রষ্টা আর পৃথিবী হইল কি আর সবই সৃষ্টি না ইসাকাম ইসলি হিসাই কোনোটার মতোই আল্লাহ পাক না আল্লাহকে নিজের আকার আছে কিন্তু এই কোনো কিছু আকার যেগুলি আমাদের বোধগম্য আমাদের দর্শনযোগ্য এই কোনটার সাথে কি হবে না মিলবে না এই জন্য আমরা অদৃশ্য সত্তা আল্লাহর প্রতি করি বিশ্বাস করি আল্লাহ হলেন লতিফ সব কিছুর উপর তিনি কি ক্ষমতাবান এই জন্য যে যতটুকু সূক্ষ্মতায় পৌঁছতে পারবে সে নিজের কাজকে তত বেশি কি করলো উন্নত করলো শক্তিশালী করে ফেললো যে সে তার ডান হাতে সৎকার করছে বাম হাতে কি করতে পারে নাই জানতে পারে নাই তাহলে গোপনীয়তাটা কোন পর্যায়ে রক্ষা করছে সে এই জন্য তার শক্তিটা এমন শক্তি হয়েছে যে পৃথিবীর কোনো শক্তি তার সামনে কি কোনো বস্তুর শক্তি তার সামনে কি কোলায় আর বাস্তবে দেখেন বর্তমান পৃথিবীতে মুজাহিদ্দিনের কার্যক্রমগুলি দেখেন আসবাবী শক্তির ক্ষেত্রে তাদের কার্যক্রমগুলির কি কোনো হিসাব নিকাশ মিলে আপনারা দেখেন দুনিয়ার রাজনীতি নিয়ে যারা লেখালেখি করে চিন্তা ভাবনা করে বা যারা গবেষণা করে এরা মুজাহিদদের কর্মকাণ্ডের ব্যাপারে তারা সুনির্দিষ্ট সঠিক কোনো মানে কারণ এই পর্যন্ত নির্ধারণ করতে পারছে কিছুটা বাস্তব ঘটনা ঘটার পরে এটার একটা কী দেয় ব্যাখ্যা দেয় কিন্তু এই ব্যাখ্যাগুলো তাদের থিওরি অনুযায়ী কোনোটার মধ্যে কোনো মিলে তারা তো দেখে সবগুলি অসম্ভব সম্ভব হয়ে যাচ্ছে বুসে ঘোষণা দিয়েছিল কি আফগানিস্তানটা তিন মাসের ভিতরে কি করে দিবে ধ্বংস করে দেবে আসলে বাস্তবে আল্লাহ রব্বুল আলমিনের জন্য যারা ওইভাবে কাজ করতেছে তাদেরকে দুনিয়ার এই হিসাব নিকাশ দিয়ে কি করা যাবে না এটার পরিমাপ এটার আয়ত্ত আনা যাবে না তো যার কাজ যতটুকু এখলাস সম্পন্ন হবে আল্লাহর জন্য কি হবে হবে সেই কাজটা তত বেশি দামি এবং ফলদায়ক হয়ে যাবে সাহাবাইকরামের মুষ্টিময়ের প্রচেষ্টায় দেখেন সেই সময়ের শক্তিগুলি কী হয়ে গেছে আশ্চর্যজনকভাবে কী হয়ে গেছে পরাজিত হয়ে গেছে কিন্তু বাহ্যিক হিসাব নিকাশে কোনো মিলার কথা রসমের জীবনে আমরা দেখি যে অল্প কয়েকটা দিনে রসম কি করে ফেললে শত শত বছর ধরে চলে আসা একটা সমাজ ব্যবস্থা এটাকে মাত্র অল্প কিছুদিনে এমনভাবে পাল্টাইলেন যে এই পাল্টানোর দৌড় এটা আরো দীর্ঘদিন শত শত বছর হাজার বছরের উপরে কি হয়েছে চলতেইছে কিভাবে খুব বেশি দিন লাগছে এটা আসলে সেই একলাসটার ফল জমিনের গভীরে আমরা কি করে যাব বীজ বপন করে যাব পরে দেখা যাবে কি হবে গাছ গজাবে আর জমিনের গভীরে বীজটা বপন করতে হবে সঠিক বীজ মানে আল্লাপাক যেটা কি করেছেন হুকুম করেছেন এখানে পচা বীজ নষ্ট বীজ বপন করলে কি হবে না কাজ হবে এই জন্য আমি একশো পার্সেন্ট আল্লাহর হুকুম এটা এটার প্রতি আমি কি হব নিশ্চিত হব এরপরে আমার এখলাসের সাথে পরিপূর্ণ এখলাসের সাথে এটা আমি কি করব বপন করে দিব এরপরে কি হবে না হবে সেই দায়িত্ব কি না আমার না ইনশাল্লাহ আমি এর ফল ভোগ করবো আসলে এখানে শয়তান আমাদেরকে ধোকা দিয়ে দিতে দিয়ে দিতে চায় এই জন্য ওই হাদিসটা রসম বলেছেন যে শিরকে খাফি এই বিভিন্ন ধরনের লোক দেখানো বা অন্যের প্রশংসা এই সমস্ত জিনিসগুলি অন্তরের ভিতরে তোমাদের ঢুকে যায় কালো পিঁপড়া মানে পিঁপড়ার পায়ের আওয়াজের চেয়ে আরও বেশি কি সূক্ষ্ম পিঁপড়ার চলার আওয়াজ কি কেউ শুনে আবু তাহলে এটা থেকে বাঁচার উপায় কি রসম বাহ্যিক দোয়া শিখাইছেন আল্লাহ আউদুবিকান ও শিরিকা বিকা ওয়ান আহালামু ওয়াস্তা ফিরুকালিমা লা আলম তো দৈনিক তিনবার পড়া তা আমাদের ব্যক্তিগতভাবে নিজেদের চেষ্টা তো থাকা উচিত যে আমাদের আমলটা পরিপূর্ণ কি হয় এখলাস সম্পন্ন হয় এরপরে জাহিরি আসবাব হিসাবে এই দোয়াগুলো আমাদের ওজিফাই থাকা উচিত তাহলে এর বরগতে হয়তো আল্লাপাক আমাদের আমলটাকেও কী করবেন ফলদায়ক করে দেবেন আমাদের আমাদেরকে চেষ্টা করারও তৌফিক দিবেন আর চেষ্টাটাকে ফলদায়ক বানাবেন সুবাহান্লাহ সুবাহ